الحمد لله تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله أفضل من ندم حسن أو كما قال رسول الله صلى الله عليه وسلم بزرگان محترم কোরআন কালিমের যে আয়াত শোনা তেলাওয়াত করলাম এই আয়াতের উপরে বিগত অনেকগুলো জমা এই আয়াতের আলোকে আমি বলেছিলাম নিজের সন্তানদেরকে আল্লাহ বানানোর কি চিন্তা ভাবনা এটা পিতার উপরে এমন একটা দায়িত্ব যে মুহূর্তে পিতা দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন এই সময় পর্যন্ত এই দায়িত্ব পিতামাতার কান্ধে থাকবে ওরা আয়া প্রকৃতি করতে হবে তারা দুনিয়া ফিকির করবে আত্মীয় স্বজনের ফিকির করবে পাড়া প্রতিবেশের ফিকির করবে কিন্তু এক নম্বর নিজের পরবর্তী আল্লাহ জেনারেশন এবং আমি আয়াতটা পড়েছি সুরায় বাকারা প্রথম পাড়ার উনিশতম পৃষ্ঠা এখানে আল্লাহ আব্দুল আলমীর একজন নবীর ঘটনা বলতে বলতেছেন অর্থাৎ ইয়াকুব আলাইসালাম তার ঘটনা বলতে বলতেছেন তিনি যখন মৃত্যু মুখে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন তখন যে কাজটা করলেন সন্তানদের দিন দানের সন্তানরা যাতে আল্লাহর মধ্যে থাকে এই স্থিতি করলেন তাদেরকে জমা করলেন এই ঘটনা আমাদেরকে কেন শুনে ইয়াকুব নবীর কিস্তা কেন শোনাইলেন কোরআনের এই আয়াত কেন নাজিল করলেন এই ক্রিকেটটা আমাদের মাথার মধ্যে ঢুকানো তুমি একা হাদিসা হয়ে গেলে জামাত তো দূরের কথা তোমার সাহায্য তো কাজা হয় না জামাতের নামাজ তো দূরের কথা তোমার সাহায্য তো কাজা হয় এত বড় দিনদার ছিলেন কিন্তু তোমার ছেলে মেয়েকে আল্লাহ দিন শিক্ষা দেওয়া দুনিয়ার লাইন দুনিয়ার আরাম আয়সের লাইন শিক্ষা দিবে না কোরআন জানে না হালাল হারাম জানে অপরিচিত এক লোক অনেকবার হবে অনেকবার হবে এটা অন্তত বলে না মানুষ আমাদের তো পরে একদিন উনি ওনার দুঃখ দুর্দশা আমার কাছে ব্যক্ত করতেন দুঃখ দুর্দশা একমাত্র ছেলে কোনো ছেলেও নেই মেয়েও নেই কিন্তু আল্লাহ আপনার আমাকে বুঝাই দিয়ে আমি তো ঘটনা বলবো না একটা কথা বলবো লক্ষ লক্ষ টাকা বুঝাই দিয়ে এখন এই ছেলে রাতারাতি ধনী হওয়ার জন্য সে বিভিন্ন স্কিমের মধ্যে টাকা বিনিয়োগ করে বাপকে দেখাই দেবে কিন্তু সারা জীবন ব্যবসা করে কয় টাকা বানাই আর আমি পাঁচ ছয় মাসে সে টাকা বানাই এরকম একটা লোকের পড়ে নানান জায়গায় কি বিভিন্ন লাইফ ইন্স্যুরেন্স এখন পিতা পয়সা দশ বছর বিশ বছর টাকা দিতে হবে সেখানে হলে আটকায় গেল তাও একবারে দিবে সুদ আর যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তখন যেটা দিবে এটা দুয়া যত ইন্স্যুরেন্স আছে বিমা আছে সাত নম্বর যদি এক্সিডেন্ট হয় তো বড় অঙ্ক দিবে এটা সরিয়াতের পরিভাষায় জুয়া জুয়ার টাকা পেতে আর যদি এক্সিডেন্ট না হয় একটা লোকের এক্সিডেন্ট তৈরি করছে এক্সিডেন্ট না হইলে পরিকল্পিত এক্সিডেন্ট করছে করে করে পুরান গাড়ি নতুন বানাই জনগণের টাকা নিয়ে তামাশা ড্রাইভারকে অ্যাক্সিডেন্টের তরিকা শিখাই চিন্তা করলে হয়রান হয়ে যাবে আমাদের কাছে সব ঘটনা আসে ফতোয়া বানানোর জন্য সব ঘটনা চলে আসে আমাদের কি হচ্ছে মালিককে তরিকা শিখাই যায় দায়িত্ব লাগে সারানো দায়িত্ব আমার মালিকের গুদামে নিজে আগুন লাগানোর ব্যবস্থা করে দিন না থাকলে মানুষ প্রচুর থেকে নিজে নেমে যেতে পারে কিভাবে মানুষের টাকাকে এইভাবে আত্মসাত করা মানুষ যে ব্রেন পাইছিল আল্লাহকে পাওয়ার জন্য এখন সেই ব্রেন সে ব্যয় করতেছে যত রকম ভোকাবাজি ফাঁকিবাজি বাদ পাড়ি আছে এইখানে তার ব্রেনটা ব্যয় ব্রেনটা আল্লাহ দিনের জন্য লাগে আল্লাহ ইবাদতের জন্য লাগে কিভাবে ইবাদত করলে অল্প ইবাদত করলে আল্লাহকে রাজি করা যায় ব্রেনটা সেখানেও কাজে লাগতো সেখানে না লাগে কিভাবে ব্যাংক নোট করতে হবে ফিল্মে তা যায় কেউ কেউ ভাবে না লুট হয়ে গেছে এত নিখুঁত ভাবে উচ্চ শিক্ষিত লোকেরা প্ল্যান বানায় সব দক্ষা দুনিয়া ধরে দক্ষা ব্যাংক টাকা থেকে ছোট মোটো ছোট টাকা তারা পারে নাকি নিখুঁত প্ল্যান বানায় তারা করে তাদের এই বিদ্যা দিয়ে মানুষের কল্যাণ করবে সেই বিদ্যা দিয়ে মানুষের সম্পদ অর্জন করবে বুঝলেন দিন না থাকলে দিন না থাকলে কি হয় যাই হোক আমি যে ঘটনা বলতেছিলাম উনি আমাকে শুনাইলেন এই সব জায়গায় টাকা লাগে এখন বহু টাকা মায়ের দিয়ে হ্যাঁ এই টাকা উনি আবার কত ছেলে কত বারো লাখ জমা করছিল যে তুমি পুরা পারবেন না আমার পয়সা দিবেন না এখন উঠাতে গেলে হয়তো অর্ধেক এই উঠাই আমি এই কথাই বললাম যে আপনি তো দিনদার আছেন মাশাআল্লাহ খুব আল্লাহ লাগে কোন বছর হাত দেখছি না ছেলেকে এতটুকু কেন কেন আপনি দেন নাই হারাম ভাবে পয়সা সন্ধ্যা করার দরকার নেই কিন্তু যত বারো এর পরিণত ধ্বংস আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াত বলে পরিণাম হলো ধ্বংস এইটুকু দেন নাই কেন যেটা হালাল এটা হারাম এখন করলে কি হবে আপনি তাকে হেলে হেলে চোখ চোখটা ঘুরল আর জেন জোসেফ হ্যাঁ আর জেন পল এগুলো দিয়ে দিলেন দিন না শুধানোর জন্য কোটি টাকার ব্যবস্থা বোঝাই দিল রেজাল্ট হল দুই কোটি টাকা ওনার কান দেয় লোনের বোঝা ওনার কান দেয় আসলো এ তো দুনিয়ার মুক্তি হ্যাঁ। পাবে আল্লাহ যখন আপিল করবে ওই মুক্তিবাদ তো আরো মারাত্মক ওই মুক্তিবাদ আরো মারাত্মক আপনি পিতা আপনার শাস্তিকে দমন করার জন্য ফরিয়াদ করবে জাল্লা আমার পিতা আমাকে কোরআন কেন শেখায় নাই তোমার নবীর তরিকা কেন শিখায় নাই আজকে তাদের শাস্তিকে দমন করে দেবে বাইশ তারা কোরআন আয়া তখন কি হবে তো লোনের বোঝা এখানে আস্তে আস্তে উনি যদি আমার ব্যবসা ধরে এক বছরের নাম দশ বছরের অন্তর্ভুক্ত করতে পারবে কিন্তু আদালও কি হবে একদিনও বরদাস্ত করা সম্ভব ডবল করার জন্য বলা হবে রব্বানা আতিহিম জাইমাইনি মিনাল আযাব ওয়া এদেরকে কাজে লাগাইতে পারলে আপনার জন্য পরকালে কখন করে সম্ভব ছেলে আলাপ হয়েছে হাতে হয়েছে আপনি কিচ্ছু আছেন আপনার আলেম হাতের ছেলে জানলাতে যত উপরে যাবে আল্লাহ তালা আপনাকেও শেখার দেবে আপনাকেও শেখার দেবে বুঝতে কোনো কষ্ট হয় আপনাদের কষ্ট হয় সতর্কতা আপনি পূর্ব আপনার ছেলে এমপি হয়ে গেল মন্ত্রী হয়ে গেল তারপর সরকারি একটা ভাষা ভাষা পাবে না কিছু এই ভাষায় আপনিও থাকতে পারবেন কিনা হ্যাঁ? সদস্য ভবনে তারা ভাষা পায় উদাহরণ সৃষ্টি করতেন তুমি মূর্খ তোমার ছেলে এমপি হয়ে গেল মন্ত্রী হয়ে গেল এই সুবাদে তুমি মন্ত্রীর সুযোগ সুবিধা পেয়ে গেলে দুনিয়ার সরকার যদি এই সুযোগ সুবিধা দেয় তাম সরকারের সরকার তিনি আহকামুল হাকিমি তিনি কাছে বেশি সুবিধা দিবেন না কিন্তু আল্লাহ তালা উদাহরণ রাখেন দুনিয়াতে চেয়ে দেখো ছেলের কারণে বাপ সুযোগ সুবিধা পাইতে শিখে তা আল্লাহ থেকে বেশি সুযোগ সুবিধা দেবে পিতাকে যদি পিতা ছেলেকে দিনের লাইনে লাগায় আর যদি না লাগায় তা আল্লাহ নিয়ামতের না শুকনি ছেলেকে আপনি লাগাইলেন না নেওয়াটা না পুকুরি করলেন ছেলেও ধ্বংস হবে আপনাকে নিয়ে ধ্বংস হবে আপনার ধ্বংস গেলে আপনাকে নিয়ে যাবে আর জাহাজ ঘরের তলবেতে গেলেও আপনাকে নিয়ে যাবে আমি এই কথা বলছিলাম আমি সব পাওয়া যায় নিজে মাসা আল্লাহ খুব চিন্তা উমরার পর হজ উমরার পর উমরা হাজুদের উপর তার তো খুব কিন্তু উনিও কবরে দেখেছে ওই ঘরের থেকে ও কবরে চলে গেছে উনিও কবরে গেছে ও কবরে গেছে ওনার পর ওই ঘরে আর কোনো দিন নেই ছেলে মেয়ে ছেলেদের বউ বাচ্চাটা রেখে গেছে সব তিনি মানুষ উনি ছিলেন মসজিদের লোক আর ওনার ঘরে তৈরি হয়েছে দিদি মাত্র তাদের প্রত্যেক রুমে এক একটা টেলিভিশন চলে সে এত কষ্ট করে বাড়ি বানিয়ে গেল সেটা এখন মিনি সিনেমা হল যে ঘরে প্রত্যেকটা রুমে টেলিভিশন চলে সিনেমা হল আজকে আমাদের হল সিনেমা হল হয়ে গেল কেন বলেছিলাম অনেক অভিযোগ করা হতো নামাজ তো পড়ি আপনার বলেন যে নামাজ পড়লে শান্তি আছে নামাজ তো পড়ি শান্তি তো হয় না খালি করে থাকি ছেলে কথা শোনে না মেয়ে কথা শোনে না দিদি কথা শোনে না তাও উল্টা কেউ কথা শুনতে রাখবে তা আপনি যদি বললেন নামাজ পড়লে শান্তি হবে ওই শান্তি হলো শান্তি কেমনে হবে নামাজ পড়লে হবে ফ্যামিলিকে চিন্তা বানাইতে হবে না ঘরে দিনের তালিম করতে হবে না আখড়াটাই যে তারা তো এটাকে জেন্দেগি মনে করতেছে তারা দুনিয়াটাকে জেন্দেগি মনে করতেছে এটাই শেষ যে এটা মুক্তি করে দিতে পারে আল্লাহ বলতেছেন আল্লাহ মরাকালের যে তেন্দিকা আসতেছে ওইটাই জিন্দগি ওইটাই জিন্দগি ওইটাই জিন্দগি কিছু না এটা তো ধোকা আমার হায়াত দুনিয়া আল্লাহ বলেছে দুনিয়াতে এত চাকরি দেখতেছ এত খাবার মতো দেখেছ সব ধোকা ধোকা ধোকা সব ধোকা মাতা গরু মাতা মানে সাবান আসবাবপত্র গরুর মানে হল ধোকা ধোকার সাবান এগুলো আপনাকে ধোকা দিচ্ছে আপনি ওইখানে কামিয়ে দেখতেছেন ওখানে ধ্বংস হবে যেটাকে আপনি দাবদারের ব্যস্ত মনে করবেন ওটা দোদক আর যেটা আপনি দাবদারের দোদক দেখবেন ওটা বেহেস তো দুনিয়ার কি তো আপনার আপনি দেখতেছেন আমি অবুধ হয়ে যাব কর্নেল হয়ে যাব ব্রিগেডিয়ার হয়ে যাব কত কামিয়াবি আপনি ব্রিগেডিয়ার হওয়ার মধ্যে আমি কামিয়াবি দেখতেছেন এই পথগুলো কে ঠিক করছে আপনি যেখানে কামিয়াবি চান এই প্রশ্ন যে আল্লাহ ঠিক করছে হ্যাঁ মেজরের এই দাম কর্নেলের এই দাম ব্রিগেডিয়ারের এই দাম আল্লাহ ঠিক করছে ইংরেজরা ঠিক করছে হ্যাঁ ইংরেজরা কি আল্লাহ প্রশ্ন আল্লাহ দুশ্মন আল্লাহ দুশ্মনা ঠিক করে দিল ওটা দিয়ে আল্লাহ বিচার করবে দুপুর ব্যাগটাকে খুব দামি বলে দিচ্ছে এটা খুব দামি আল্লাহ করলে আমার কাছে এক বলাও দাম নেই ব্রিগেডিয়ার আমার এখানে এক বালুকানা দাম নেই আমার এখানে দাম তুমি ইমান ঠিক করতে লিখি না কোরআন সই করতে লিখি না নামাজ শুদ্ধ করতে লিখি না তাই কারবারে হালাল হারাম বেঁচে চলছিল কেন এইগুলো চলে আমি বাবা আমার এখানে দাম হবে আল্লাহ কোরআনে ঘোষণা করে দিচ্ছেন তোমাদের যা থাকবে আল্লাহর ভয় থাকবে আমার কাছে তার কতটুকু মর্যাদা হবে তার তোমার দ্বারা দাম ঠিক করা হবে আর বলা হয়েছে তোমরা যারা কোরআন শিখবা আর যারা কোরআন শিক্ষা দিবা এরা হল আল্লাহ কাছে মানুষ কোন হ্যাঁ মর্যাদা আছে কোন আপনি এখানে মর্যাদা বুঝলেন এটা আল্লাহ তালা কোরআনে বলতেছেন আমার ধ্বংস দেখতেছেন ওখানে কামিয়াবি আছে দুপুরা যেটা কয় এটাকে আপনার ধ্বংস মনে করে দুপুরা হালাল দেখো হারাম দেখো কত দাও আর আপনি বলবেন আমার সব ব্যবসা বন্ধ করে দিতে হবে আমাকে হালাল হাওয়া শত আনতে চাই আমার ব্যবসায় চলবে না কিন্তু হুজুরা যেটা করলো এটা ধ্বংস করে করতেছে হুজুরা করলে সন্তানকে কোরআন শেখাও আমার ছেলেকে না খাই মরবে নাকি জেনারেল যদি না পড়ে না খাই মরবে হুজুরদের কথা শুনে ছেলেটা না বলবি জেনারেল লাইন আপনার ছেলেকে খাওয়াবে আর কোরআন পড়াইলে যে আল্লাহ ওই ছেলেকে সৃষ্টি করছে সে আল্লাহ খাওয়াইতে পারবে না আল্লাহ খাওয়াইতে পারবে না জেনারেল লাইন খাওয়াইতে পারবে এর উপরে ইমান আছে ইমান আছে লোকের কি হবে পয়লা কাতারে নামাজ পড়লে তার তো ইমান নেই তার এই বিশ্বাস যে আল্লাহ খাওয়াইতে পারবে না জেনারেল লাইন খাওয়াইতে পারবে তার ইমান কোথায় সে তো বস্তুবাদী আল্লাহ হেফাজত করুন আল্লাহ হেফাজত আপনি যারা কামিয়াবি দেখতেছেন ওদের ধ্বংস আপনি যারা ধ্বংস মনে করতেছেন ওইটা কামিয়াবি দুনিয়ার জিন্দগি যা তো ভোকার সামান এগুলো মাতার সামান গুরুর মানে দোকান দোকান তোর সাথে দেখবেন সব আমার হিসাব নিকাব সব আপনি যারা বুদ্ধিমান মনে করছেন বুদ্ধিজীবী মনে করছেন কবরে দেখবেন ইন্টারন্যাশনাল গাধা ছোট গাধা ইন্টারন্যাশনাল গাধা ইল্লা মাতাউল গুরু এর অর্থ করছে দুনিয়া কোথায় গুরু গরুর মাথার গুরু এই আছেন এই অর্থ অনেক লোক এই অর্থ বুঝছে আর যেটা বাংলা মনে করছে মাতাউল মানে মাথা আর গরু মানে গরু আছে এই অর্থ নাকি মাতাউল মানে সাবান আর গরুর মানে হলো ভোকা গরুর মাথা হলো কিছু নেই তার পৃথিবীতে গরুর মাথা নেই কোন হাদিস নেই কিছু নেই আন্দাজে এই আয়াতের অপব্যাখ্যা করে আমরা যা দেখতেছি সামান এর মধ্যে কামিয়াবি নেই কামিয়াবি আল্লাহ মধ্যে তরিকা আজকে এবার আমরা সবাই বুঝি ভালো আপনারা খাওয়া দরকার মাছ তৈরি কি জন্য আপনার আমার হ্যাঁ ঠিক কিনা আপনারা বুঝতেছেন না কিন্তু আমরা কখনো হাসারের কিছু হইতে পারি পুরো পৃথিবীতে হাসারি সেখানে আমার সাথে মনে করা হয়েছে হওয়ায় দেওয়ায় আমরা আবার কারো খোলা হবো কিনা চিন্তা করা হয়েছে হ্যাঁ? আমরাও খাই ঘাটারি আমাদের যে খাওয়াই দাওয়ায় বড় করা হয়েছে স্বাস্থ্যবান একটা কবর খোলেন একটা কবর খুলে দেখেন এই নাদুস নুদুস চেহারার মধ্যে কি পরিমাণ ওই কিরা মাকড় কি পরিমাণ কিরা মাকড় ওখানে তার বস্ত খাইতেছে তার চর্বি খাইতেছে সবকিছু খাইতেছে তাহলে এটুকু বুঝলাম তাহলে এইটুকু বুঝলাম যে আমাদের জন্য কত খাদ্য তৈরি করা হয়েছে আমি তো কারো খাদ্য আমিও তো কারো খাদ্য বাকি দিতে হাজারো কীট পছন্দ হয়ে গেছে তাদের রেজেক্ট তো আমি তাদের রেজেক্ট তো আমি সেখানে আমাকে সেভ করতে হলে কি ব্যবস্থা সেখানে জান্নাতের বিছানা পাইতে হলে জান্নাতের লিবাস পাইতে হলে জান্নাতে মিউজিক পাইতে হলে কি ব্যবস্থা আছে এটা কি চিন্তা ভাবনা করার কোন দরকার নেই খালি হাত মুরগিয়ার মাঝে নাজুন নতুন শরীর বানাইলাম এই শরীরটা তো কিরামা করে খেয়ে যাবে আমি তারাই হেতারি হেতারির জন্তু আমার মনিটা তাদের খোরাক কিন্তু তারা আল্লাহ আল্লাহ হবে আল্লাহ তাদেরকে সাথী হালাত রাখবে জান্নাতের বিছানায় জান্নাতের লেবাস জান্নাতের ঘরামে জান্নাতের নিয়ামতের মধ্যে তাকে রাখবে শরীর তাহা হোক আল্লাহ তাকে জেতে মিথালি দান করবেন তার জেতে মিথালি দান করবেন তাকে সংরক্ষণ করবেন তাকে আরামে রাখবে সেই টিকিটটা এখন করতে হবে ওখানে ব্যয় কোনো টিকিট করা যাবে না এই জন্য আমি বলতেছিলাম সন্তানের হাত বলেছিলাম গত জমা এটা বলেছিলাম যে হাতগুলোর মধ্যে কি কি টুপি হয় সেই ত্রুটিগুলো সংশোধন করার কি ব্যবস্থা কয়েকটা বলা হয়েছিল কয়েকটা রয়ে গেছিল সেটির মূলত আজকের বয়ান হ্যাঁ তো বলেছিলাম আমি কত সময় বলেছিলাম স্বামী স্ত্রীকে তিন দাঁড় হবে একজন আর একজনের হক আদায় করতে হবে হক উসুল করার জন্য তৎপর হইতে হবে না হক আদায় করার জন্য তৎপর হইতে হবে আপনারটা অটোমেটিক উসুল হয়ে যাবে আপনি অন্য মানুষের হক আদায় করার জন্য তৎপর থাকবেন আপনারটা উসুল হয়ে যাবে অটোমেটিক উসুল হয়ে যাবে যে কর্মচারী হ্যাঁ মনিবের দায়িত্ব ষোলো আনা আদায় করে দেয় তার বেতন নিয়ে তার প্রমোশন নিয়ে কোন চিন্তা করতে হয় এই ধরনের কর্মচারীকে মনিবের বুদ্ধি বুঝে কি করে প্রমোশন দিয়ে দেয় বেতন বাড়াই দেয় অনেকে ডিউটি ঠিক মতন করে না তাহলে বেতন বাড়ানি বাড়াবাড়ি করে জীবনে হয় তরিকা জানো তরিকা হলো তুমি এটা কোনোদিনও চিন্তা করো না বেতন বাড়াইতে হবে কোনোদিন চিন্তা করো না তুমি চিন্তা করো আমার ডিউটি ফলো দিতে হবে যাতে কর্তৃপক্ষ মন খুশি হয়ে যায় আল্লাহ তাদের ডিউটি ঘুরাই আমাদের দেওয়ার মুরব্বী যারা ছিল ওনাদের কথা কি তাদের লিখতে ওনারা যে তা বেসব চাইতেন ওনারা বলছেন যে আমার যোগ্যতা থেকে বেশি দেওয়া হয়েছে আমি যে যোগ্যতা রাখি বেশি দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহ আমার যোগ্যতা থেকে বেশি বেতন চুরি না চুরি করা যায় আন্দোলন করে কিন্তু আজকে সারা দুনিয়া তিনি লাইফ বলেন দুনিয়া লাইফ বলেন একই অবস্থা সবার কথা হলো আমাকে আমার যোগ্যতা থেকে কম দেওয়া হয় আমার এত যোগ্যতা অত্যন্ত কষ্টের কথা মূল্যায়ন করবে সব জায়গায় এই ফাইভ এই ফাইট করবে ওনারা করতেছে আমাকে কম আমার যোগ্যতার তুলনায় বেশি দেওয়া হয়েছে এখন আমরা সবাই করতেছি আমার যোগ্যতার তুলনায় আমাকে কম দেওয়া হয়েছে এই নিয়ে লড়াই কিছু লড়াই করতে কিছু হয় এই জন্য ইসলাম বারবার করতে চাই তোমার তুমি তোমার কাজটাই করে দাও উসুল করার চিন্তা করো না উসুলটা আল্লাহ করে এই অর্থ আমি এই দুই মাস ধরে করতে যাবো যাতে হক পোষণ করার চিন্তা করেন না যদি আমি স্বামী স্ত্রী ব্যবহার কথাটা বলতেছি কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কাজ না সব জায়গায় কথা অনেক একটা প্রসঙ্গে বলা হয় কিন্তু ওইখানে কাজ মনে করবেন না সব আমার কথাটা আসছে যে স্বামী স্ত্রী হওয়া যাই করবে কুসুম করার চিন্তা করবে স্ত্রী স্বামীর হওয়া যাই করবে আমি তা উসুল করার চিন্তা করবে না উসুল অটোমেটিক হয়ে যাবে এই কথা আপনি যে কোনো স্কুলে ফেরাতে পারবেন যে কোনো কলেজ ভার্সিটি ফেরাতে পারবেন আপনার দোকানে ফেরাতে পারবেন আপনার কারখানায় ফেরাতে পারবেন আপনার মসজিদে ফেরাতে পারবেন সব জায়গায় সব আমরা তো সারা জীবন চাকরি করলাম আমাদের ইতিহাসে নেই জানার বদলে বেতন ভাতা বাড়াই দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই বা কোনো দরখাস্ত আমার মতটাও আগের হিসাব গেছিলাম যদি আপনি একটু অনুরোধ করলে তো আমরা বাড়াই দিতে পারি শুনে রাখেন এই কথা জীবনে আমার থেকে পাবেন আমি অনুরোধ করবো কখনো পাবেন না আমি তো কোরআনের আয়াত করছি অফিস দাদা ইরিজুকুম ওয়া মা তুআদুন তোমাদের আর তো আপনি নিজেও বুঝতেছেন খুব মানে তোমাদের আসমানে তোমাদের রাখা হয়েছে তো খরচা তাহলে আপনাকে কেন বলবো আবার আল্লাহ যখন বাড়াইতে চাবে তো আল্লাহ আপনার দিয়ে ঘুরাই আল্লাহ যখন চাইবে না আমি আমার ইজ্জতকে কেন আমার ইজ্জতকে কেন আমি ফটো পাবো মানুষের কাছে চেয়ে এই হল আয় বলা আমাদের করি আপনারা দুনিয়ার লাইনও করতে পারেন দুনিয়ার লাইনটা পারেন নিজের ইজ্জতকে কেমন পাবেন কেন ফটো করবেন আপনি ডিউটি করেন ওটা এমনি হয়ে যাবে যারা ডিউটি করে সে যাইতে চাইলে যাইতে যাওয়া তো যাই হোক কত কতবার বলছিলাম স্বামী স্ত্রী একজন আরেকজনের হক আদায় করবে উৎপুল করার চিন্তা করবে না তার নেক অলাপ তৈরি হওয়ার একটা ব্যবস্থা যে স্বামী স্ত্রী একজন আর একজনের হক আদায় করবে আল্লাহ তালা সেই ঘরে রেক আওলাদ দিবেন আল্লাহর ঘোষণা আল্লাহ বলা আজকের যেখান শুরু হবে বয়ান সন্তান যখন জন্ম নিবে পয়লা কাজ এটা মায়ের দুধ দেওয়ার আগে হ্যাঁ তার ডাইন আজাম বাংকানে কামত মায়ের দুধ হল শরীরের খোরাক আর ডাইনকানে আদান বাপকানে খাওয়া গুলো রুহের খোরাক কিসের খোরাক তো আল্লাহ তারা এই মশলাটা দিয়ে বুঝাইতে চাইছে যে শরীরের খোরাক থেকে রুহের খোরাক বেশি জরুরি শরীরের খোরাকের থেকে রুহের খোরাক বেশি জরুরি রুহকে খোরাক দিলে ওই রুহ ব্যর্থ যাবে আর আপনি খালি শরীরের খোরাক দিলেন রু মরে গেল আপনার এই বডি দৌড়ে আপনার এই বডি এত নাদুক সুদুক শরীর বানাইলেন হ্যাঁ কি অসালো কি কর্মীদার ইঞ্জন এই কথাটা বুঝানোর জন্য যে রুহের খোরাক এটা এখন কোরআন হাতিতে বয়ান শুনতেছে রুহের খোরাক কিন্তু কোরআন তেলাওয়াত করলেন রুহের খোরাক গুরুস্তরী পাঠ করলেন রুহের খোরাক রুহকে খোরাক দিতে হবে এটা বাদ দেওয়া যাবে এই তালিম দেওয়ার জন্য কোরআন হাদিস আপনাকে বলতেছে মায়ের দুধ দেওয়ার আগে ব্যাংকানে আদান দাও বাংলাদেশের কাবার দাও এই কানের রাস্তা দিয়ে তার কলমের মধ্যে আল্লাহর একত্র রসুলের নবুয়াদ পৌঁছাইতে হবে আল্লাহর একত্ব আমরা একত্র বাদ বলি না বাদ মানে মানুষরা তৈরি মাউবাদ আল্লাহর কি মানুষরা তৈরি করবে বাদ ঠিক আল্লাহর প্রথম দিন কানের রাস্তা দিয়ে তার রুহের মধ্যে কলবের মধ্যে আল্লাহর একত্ব রসুলের নবুয়ার ঢুকাই বুঝবে না কিন্তু কিন্তু ওইটা ওখানে গেঁথে যাবে বুঝার দরকার নেই ক্যামেরা মারলে যেন ছবিটা কি হয়ে যায় ওখানে সংরক্ষিত হয়ে যায় হ্যাঁ একটা ক্যামেরা ওর এখন বোঝার দরকার নেই ওর এখন বোঝার দরকার নেই জিনিসটা ওখানে কি হয়ে গেল অঙ্কিত হয়ে গেল যখন কাজে লাগবে আমি কি নাস্তিক হবো না আল্লাহ হবো ওইটা কাজে লাগবে ওই সঙ্গে ক্যামেরা হয়ে আছে ওটা তাকে নাস্তিক হয়ে দিতে ওদের দিয়ে আল্লাহ সুন্দর দেখবে আল্লাহকে চিনবে আজকে এটা করতে হবে টাইম এটা টাইম চলে গেলে করে লাভ হবে হ্যাঁ, শিয়ারা বলে শিয়ারা বাদে মহারাজ আয়ের উপায় আমরা বলি না আমরা তো মিছিলের পক্ষে কিসের মিছিল বেদাত কাজে ওরা বলে যে বাসে করে লাভ কি ধানের সিজন চলে গেছে আপনি জমিনে কিছু লাগাইবেন না সব লোক ধান কাটছে ওনাকে খুব আবেগ উঠল তাড়াতাড়ি ধান ভরে দিলেন কি হবে যখন কাটতেছে এখন ওই ধান ভরাইল এই আবেগের কোনো দাম আছে ওই ক্যামেরাটা কি করতে হবে কয়জনে করছে যে ছেলেপেলে নেই ছেলেপেলে হারাম পথে চলে গেছে আপনার কথা ধরে না আপনি এই কাজটা করছিলেন তৌহিদ এই দুই জিনিস প্রথম দিন ঢোকা হয়েছিল ঢোকানো নাই আর দুটাই যারা ঢুকাইছে তারাও না আজান জানে না কামড় জানে গলত আজান গলত কামড় ঢুকাইছে অনেকে তো আদানি খবর দেয় নেই দু চারজন দিতে সব কি দিতে ভুল আরে রাজধানী তো সারা বাংলাদেশের মধ্যে সর্বোত্তম জায়গা রাজধানী এইখানে পঁচানব্বই জন মহাজেন আদানে খবর জানে না এইখানে পঁচানব্বই জন মহাজিন তার দায়িত্ব আদানে খবর দেওয়া তারা আদানে খবর দিচ্ছে এটার সাথে শরীয়তে কোনো সম্পর্ক নেই শরিয়াতের কোন সম্পর্ক নেই ওরা রেডিওটা নকল করে টেলিভিশনটা নকল করে ওইটা তো গলত যেখানে বিশ্বাস না হয় উনি আপনাদের মসজিদের মজাকে নিয়ে আসেন আমাকে আজান এখানেও শুনেছি বলেন দেখবেন কয় ঘন্টা ভুল এর মধ্যে আছে যাদের আমার কথা বুঝতে কষ্ট হয়েছে তাদেরকে অনুরোধ জানাবো আপনি আপনার জানা বড়দেরকে নিয়ে আসেন আমাকে আধারে কেমন শুনে তখন আমার মশলা হল হবে সুন্দর তরিকায় আধারে নেওয়ার পর্দা আর আমরা পর্দে দিচ্ছি কি সম্পর্ক আছে সুন্দর সাথে আমাদের মসজিদে ঢোকার দোয়া তিনটা চারটা মানে একটা লিখে রেখেছি এইটা আমাদের চারটা দোয়া থেকে মসজিদের গেটে একটা দোয়া লিখে রেখেছে মানে একটাই দোয়া সত্য সত্য দোয়া বেরোনোর সময় চারটা দোয়া লিখে রাখছে আমাদের খুবই দুর্বল তো দায়িত্ব পাবলিক কি জানে মুসলমানের আজানের একামত হয়ে যাবে জানতে হবে কেন জানতে হবে যখনই আজান হবে তার দায়িত্ব আজানের জবাব দেওয়া যখনই একামত হবে তার দায়িত্ব একামতের জবাব দেওয়া যদি সে সহিভাবে না শিখে থাকে সে কেমনে জবাব দিবে যে ব্যক্তি সহিভাবে আজানের জবাব দেয় এরপরে দুরুজ পড়ে এরপরে দোয়া আছে এই দোয়াটা পড়ে হাসিকে পাকের মধ্যে অদা করা হয়েছে আল্লাহ রসুল বলেন হাসরের ময়দানে তার জন্য সাফার করা আমি মহাত্মা রসুলের উপরে ওয়াজিব হয়েছে তিন টাকা আদানের সঠিক উত্তর দিতে হবে আদানের পরে দুরুস্তরী করতে হবে ওই দোয়াটা করতে হবে যদি আপনি আদান একামত না শিখে থাকেন তাহলে আপনি সহিভাবে আদানের দম কিভাবে দিবেন সহিভাবে একামতের জবাব কিভাবে দিবেন আপনি অসম্ভব এই জন্য প্রত্যেক মসজিদের ইমাম মহাজিদের দায়িত্ব তারা লোকদেরকে তোলা কেরাতে শিখাই দিবেন সাঁতার একামত নষ্ট করে কঠিন কিছু না যদি আপনি নষ্ট না করেন আর খালি বলেন সারা জীবন শুনবেন আপনার তোলা ফাঁসে আর তৈরি হবে আপনার আধার একামত তৈরি হবে নষ্ট করেন দু চার দিনে তৈরি হয়ে যাবে মস্ত এমন জিনিস তৈরি হয়ে যাবে শুনলে তৈরি হবে আপনাকে শোনাইতে হবে পয়লা পয়লা ভুল হবে পরে ঠিক হয়ে যাবে দেখেন এই হকটা আদায় হয় নাই অনেকে আদানে কেমন দেয় নেই আর যারা দিচ্ছে তারা বুঝে ভুল এখন এটা করা কি এখন এটা করা কি শরিয়াতে তো কোনো কোনটা কাপড়া লাগে আর কোনো কোনটা কাপড়া নেই বসে এসে খাবো তা আল্লাহ তারা পিছনের ভুলকে মাফ করে দিল মাফ করে দিল এখন তার বাচ্চাদের কেন আধার অ্যাকাউন্ট দেওয়ার সময় নেই এখন কি করতে হবে এখন যে বাচ্চা কাচ্চা জন্ম নিবে বা নাতি নাতপুররা আসবে এদের কানে ডান সহি আজাদ বাম সহি কামত দিতে হবে আর পিছনের জন্য ইস্তেফার করতে হবে তো কোরআন একাডেমি আল্লাহ ওয়াদা করছে পিছনের ভুল শুধু মাফ করবেন না ওটা তো শুদ্ধ আমলের দ্বারা পরিবর্তন করে সামনের জন্য সতর্ক হন আদানি কর শিখে নেন তবলিগে দেয় হোক মসজিদের ইমাম মসজিদ থেকে শিখে নেন শিখে রাখতে হবে কখন কাজে লাগে তার পূজা টাকা বাঁচতে হবে তখন আপনি ইমাম সাহেব তাই না আপনাকে দিতে হবে আপনাকে জয় করতে হবে আপনাকে জব দেওয়ার জন্য শিখতে হবে তো একটা কাজ এখন দুনিয়াতে আসতেছে আমাদের জানা এদের কানে আধারে দিতে হবে আর জন্য ফার করতে হবে এই দুটা কাজ করলে পিছনের ক্ষতিপূরণ হয়ে যাবে এই গেল একটা জন্ম নেওয়ার পরে একটা ভুল হয় সামনে বাড়ান সাত দিনের দিন সাত দিনের দিন আল্লাহ তালা দায়িত্ব দিচ্ছেন আপনার ছেলে হোক মেয়ে হোক যাই হোক তিনটা দায়িত্ব সুন্দর নাম রাখেন সুন্দর নাম আল্লাহ এগুলো সুন্দর বলছে এরকম সুন্দর নাম রাখে আজকাল সুন্দর সুস্থ এমন নাম রাখে যার কোনো অর্থ আমাদের কোন অর্থ খুঁজে বের করতে আগুনি করতে করতে এমন একটা অবস্থায় চলে গেছে যেগুলোকে আরবি না ফার্সি না ইংরেজি তাও করতে পারছি কি এটা শব্দটা কি তাও বোঝা যাচ্ছে আমার কাছে আছে নাম রয়ে শুধু এই নামের অর্থ আমি নিজেই ফেল হয়ে আমার এলাকা ওই নাম কোন থেকে আবিষ্কার করছে এই নাম আল্লাহ আলো ভালো এগুলো ভালো এই জন্য জিজ্ঞাসা করে সহি না এক লক্ষটা ছেলে নাম রাখছে কিন্তু এই নাম কেন রাখলেন কারণ দশজন থেকে দিচ্ছে দেখেন এই নাম কতটা আছেই যে কি কি হারাম করছে ওখানে কিন্তির কিন্তির মানে হল সুপর কি কি হারাম করছে বলতে শুকুর হারাম করছে তো শুকুর পুজোর ভিতরে কি আছে খিন্দির আছে পরে থাকলে আপনি নাম রাখবেন বুঝবেন এর অর্থ কি ফেরাও না ফেরাও হ্যাঁ কোরআন ইংলিশ নামটাও না আপনি থাকবেন আমরা গেলে না তাহলে তোমার করে নেওয়াটা যথেষ্ট না অর্থটাও করতে হবে ওলামা কেন যেটা হাতিতে পাওয়া যায় আমাদের নবী এখানে সাল্লাহ সাল্লাম কোনো গলত না পাইলে সাথে সাথে চেঞ্জ করে দিতে এই জন্য অনেকে দোয়া মধ্যে নাম পাঠায় গলত নাম পাঠায় আমি বলে দিই তখন যে নামটা শুদ্ধ করে দেবেন এই গলত নাম থাকলে তোর বাপমা মা আটটা পড়বে আসলে বাজারে ওই লোকটাও আটটা পড়বে ও আটটা পড়ার জন্য তোমার বাপ মায়না ভুল করছিল তুমি তো বাপ হয়েছিলা তখন কি করছো সপ্তাহ বাপ মা কেন দেয় তুমি তো পরে বাপ হয়েছিলা তখন কোন আনন্দের জিজ্ঞাসা করা নাই কেন তোমার নামে কোনো অর্থ নেই আমি কয়েকদিন আগে এক মাসে কিন্তু অর্থ করতে ওখানে এক পার্টির সর্বোচ্চ নেতা উনি ওই ওই মাধ্যমে কমিটি যান তো আমি গেলাম আমার নামটা কি নাম জেগে গেলাম বলে আমার নাম হলো শফির উদ্দিন শফির কি নাম হবে ভাবছি শফি উদ্দিন শফি উদ্দিন যদি ঠিক আছে না যে একটা দোয়া বাড়াই দিলেন একদম অক্ষহীন হয়ে গেল বেকার হয়ে গেল তেলটা বছর বয়স সে দুনিয়ার বহু ডিগ্রি নিয়ে আসছে এই পাঁচচল্লিশ বছর পর্যন্ত তার খবরই হয় নাই তার নামটা অক্ষয়ীন বলুন আপনার থেকে আজকে শুনলাম আমি আর জীবনেও শুনি নাই আমার এই নাম অক্ষয়ীন তারা তো জানে না যে নামের অর্থ তারা জানে লিখতে লিখতে চলে আমি এবার ঠিক আছে কমে গেলাম একজন বিচারনায়ক নাম হলো পক্ষের আমি হলো ওটা বিচারক হয়ে গেছে কোনো নেই তো তাহলে তো ন্যায় বিচারক মুক্তি এর অর্থ আমি তো ন্যায় বিচারক যদি একটু তাকি করে রাখতো তার কাজের সাথে তার নামটাও কি হয়ে যেত মিল হয়ে যেত ঠিক এখন না জেনে রাখছে কি বক্সে দালি হবে দালি দবে দালি আরো মারাত্মক এই একটা জিনিস সপ্তম দিনে সুন্দর নাম রাখতে হবে এই ধরনের নাম রাখলে বাপ্পা আটকে পারবে ওই সন্তান আটকে পারবে এটা আপনার কোনো কঠিন না আপনি যে কোনো সময় কি করতে পারেন আপনার নামকে পরিবর্তন করতে পারেন এর জন্য আটিকাও বহাইতে হবে নাম পাল্টে আবার আটিকা দিতে হবে আটিকা একবার দিচ্ছে খালা আর আটিকার দরকার নেই নাম পাল্টাইলো আটিকার দরকার নেই কারণ সার্টিফিকেট হয়ে গেছে সার্টিফিকেট লাগে ওখানে লেগে আর দুজনে ভালোটা বলে দিন সহজ দিন সহজ সপ্তম দিনে এই একটা কাজ আর একটা কাজ হল আকিকা করতে হবে সর্বনিম্ন মেয়ে হলে একটা বকরি ছেলে হলে দুটা বকরি কোন গরিব মানুষ যদি ছেলের জন্য একটা বকরি দেয় অসুবিধা তার ধনী মানুষ তার মেয়ের জন্য একটা বকরি না দিয়ে একটা গরু দিয়ে দিল ছেলের জন্য দুটা বকরি না দিয়ে দুটা গরু দিয়ে দিল দুটা বয়স দিয়ে দিল তাতে তো কি হয়ে যাবে ওটা জন্য সর্বনিম্ন বলা হয়েছে দুটো থেকে দুটো গরু দিলে আরো উত্তম যে আল্লাহ আপনাকে দিয়ে থাকে লোকের শরীর পাওয়া যায় ঠিক আছে কুরবানি আপনি নিজে খেতে পারেন আপনার আত্মীয় স্বজনকে খেলান গরিব থেকে শরীর করেন এমনকি ছোটবেলা তার আফ্রিকা হয় নাই বাপ ভুল করুন বাচ্চা বড় হয়ে গেছে তখন আফ্রিকা করা যায় তখনও আকিকা করা যায় এমনকি হাতিতে ঘটনা পাওয়া যায় নবী আলাহিসাল্লাম নিজের আকিকা নিজে করতে বাপ্পা পর থেকে আমার জানা ছিল না তুলিরা জানা নেই তবে হাতটা করে নেই তুমি করে দেখেন শরিয়াতে কতটা সুযোগ রাখে কতটা সুযোগ রাখে শরিয়াতে একটা হুকুম জিন্দা হয়ে গেল শরিয়াতে একটা হুকুম কি হয়ে গেল জিন্দা হয়ে গেল বাচ্চাদের জন্য আকিকা করলে এই সন্তান শাসনের ময়দানে খুব কাজে লাগবে আর আকিকা না করলে ওই সন্তানের তো আপনি আল্লাহ দরবারে রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশন নেই আপনার ওই সন্তান আপনার পক্ষে সুপারিশ করতে পারবে না রেজিস্ট্রেশন নেই আপনার সন্তান আপনাকে আকিকা করে নাম উঠাইতে হবে আকিকা না করলে সন্তান না সম্মান হয় সন্তান নাম্বার এই সব কারণে তৌফিক অনুযায়ী আকিকা করতে হবে আল্লাহ হওয়ার যাচ্ছে আপনি ওই সময় করতে পারবেন নাই কুরবানির সময় কুরবানের জানোয়ারের মধ্যে একটা অংশ দিলেন আকিকা নিয়ে হয়ে গেল তৌফিক তাহলে ছেলের জন্য এক ভাগ নেন হ্যাঁ, ছেলের জন্য দুই ভাগ নেন মেয়ের জন্য এক ভাগ নেন আপনি কুরবানির জন্য নেন কুরবানির জন্য এক ভাগ নেন আকিকার জন্য আর এক ভাগ নেন একই জানোয়ার ভিতরে কি হয়ে গেল কুরবানি হয়ে গেল আফ্রিকাও হয়ে গেল দেখেন আমরা তার শরিয়ারকে কত সহজ লাগছে আর এই জিনিসটা করলে কত বছর হয়ে গেল আফ্রিকা আর একটা কাজ দিতে সপ্তম দিনে এই বাচ্চার মাথা মুন্ডায় এই বাচ্চার মাথা মুন্ডায় এই চুলটাকে ওজন করে কত গ্রাম হয় বিশ গ্রাম হইতে পারে তিরিশ গ্রাম হইতে পারে তাই হোক ওই অনুযায়ী যা তৌফিক আছে ওই ওজনের স্বর্ণ আল্লাহ রাস্তা দান করে দিবে চুলের ওজনে স্বর্ণ দান যার এতটা তৌফিক নেই সে ওই ওজনে রূপা আল্লাহ রাস্তা দান করবে এখন এই বাচ্চার নামে কি হয়ে গেল আল্লাহ দরবারে দান ফেলাতেন ভাইকে খুব তফিক দিলেন খুব তফিক দিলেন আল্লাহ রাস্তায় ডান ভাইরাস করার আপনি তার অ্যাকাউন্ট এক্ষুনি করে দিবেন ছেলের অ্যাকাউন্ট আল্লাহ ব্যাংকে এক্ষুনি খুলে দিল কত আছে স্কুলের মতো কথা আমার তো ধারণা তিরিশ গ্রাম উপরে মনে হয় যাবে না আপনি তো হিসাব করে দেখেন তিরিশ গ্রাম উপর কত দাম এক তো লাভ আচ্ছা, সপ্তম দিন সপ্তম দিনে এই তিনটা দায় সুন্দর নাম রাখা আশিকা করা এবং তার মাথার চুল ওজন করে তৌফিক থাকলে স্বর্ণ না হলে রূপা আল্লাহ রাস্তায় এইসব দায়িত্ব পালন করলে না সন্তান আল্লাহ আমরা এগুলো করব না সন্তান হওয়ার জন্য কত তাবিজ কত তাবিজ কত জায়গায় চড়ে কিন্তু এটাকে আল্লাহ করার জন্য কিন্তু কোরবানি লাগবে সেখানে তো নেই আমার আর কোনো দায়িত্ব রয়ে গেছে সে হলো না এটা আর এক জমা লাগবে হয়তো আল্লাহ তালা আমাদেরকে দায়িত্বগুলো পালন করা তৌফিক দান করে আলহামদুলিল্লাহ